পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال إذا تبايع جلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وكان جميعا أو ইউখাইর আহাদুহুমা আল আখার ফাইন খাইয়ার আহাদুহুম আল আখারা ফা তাবায়া আলা দালিক ফাকাদ ওয়াজাবাল বাইউ ওয়াইন তফররাকা বাদা আন তাবায়া ওয়ালাম ইয়াতরুক ওয়াহিদুন মিনহুমা আল বাইয়া ফাকাদ ওয়াজাবাল বাই মোত্তফাকুন আলাই ওয়াল্লাফজুল মুসলিম পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা বাবুল খেয়ার এখতিয়ার ব্যবসা ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে এখতিয়ার থাকা এটা ইসলামের একটা সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যত বৈশিষ্ট্য ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী এবং পাবলিক জনগণ কাস্টমার দুইজনের মধ্যে একে অপরের ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে কোনো সমস্যা হতে পারে এজন্যে এখানে একটা এখতিয়ার করার সুযোগ দেওয়া হয়েছে যদি সুযোগ না থাকতো তাহলে ঠকে গেছে বা একটা খারাপ জিনিস পেয়েছে মনোপত হয় নাই বা যা প্রয়োজন তার বিপরীত তারপরেও সেটা তাকে করতেই হবে নিতেই হবে এই জবরদস্তি করে দেওয়া এই যে বর্তমান এক নবজাহিলিয়াতের সিস্টেম বের হয়েছে এগুলির মাধ্যমে মানুষ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্যে ইসলাম যে সুন্দর আমাদের এক নিয়ম দিয়েছে সেটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী সর্বযুগে সর্বস্থানে এবং সবার জন্য প্রযোজ্য এই জন্যে মহানব্বুল আলমিনের আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ খেয়ার যেটা ব্যবসা ক্ষেত্রে সেটা খেয়ারুল মাজলিস হতে পারে অর্থাৎ আমি কিনবো আরেকজন বেচবে দুইজনের কথাবার্তার মধ্যে এই মজলিস ত্যাগ করার আগে এই সময় আমি ক্রেতা চলে যাব বিক্রেতাও চলে যাবে বা আমি দোকান থেকে চলে যাব এই তার আগ পর্যন্ত এখতিয়ার রয়েছে একটা শুধু মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি পাঁচ টাকা আর বললো চার টাকা নিয়ে নিলাম এরপরে এখতিয়ার শেষ হয়ে গেল এটা খেয়ারুল কালাম বলে মানে মুখ দিয়ে বললেই শেষ আর কোনো সুযোগ থাকবে না এটা নয় বরং মাজলিসের ইখতিয়ার যেখানে এই আগটা হচ্ছে লেনদেন হচ্ছে এই মজলিস থেকে দুইজন দুই দিকে না হওয়া পর্যন্ত এটার এখতিয়ার করার সুযোগ রয়েছে ইসলামে দুই নম্বরে খেয়ার শর্ত অর্থাৎ শর্ত লাগালাম আমি তিন দিন দুই দিন চার দিন এটা আমি ব্যবহার করে দেখব এটা আমি ভালো কিনা নিব কিনা ক্রেতা বিক্রেতার এই ধরনের শর্ত সাপেক্ষে সেটা কি শর্ত করাও যায় রয়েছে এইভাবে খেয়ারুল ইখতলাফ যে পণ্যটা কিনল এর কোয়ালিটি এর দাম এর মূল্য নিয়েও এখতিয়ার থাকতে পারে ইখতলাফ যদি খেলাফ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও একটা এখতিয়ার রয়েছে সেক্ষেত্রে যিনি বিক্রেতা তার কথায় গ্রহণযোগ্য হবে এবং তাকে কসম খেয়ে বলতে হবে এইটাই আমি দিতে চেয়েছিলাম বা এটাই তার মূল্য নির্ধারণ করেছিলাম দুজনের মধ্যে মত হলে বিক্রেতার কথায় গ্রহণযোগ্য হবে একটা হলো খেয়ারুল আইব খেয়ারুল আইব বলতে ত্রুটি ধরা পড়ছে যেটা বিক্রেতা বলে নাই অথবা ছিল হয়তো জানতো না বিক্রেতা ক্রেতার কাছে এসে এই ধরনের সমস্যাটা বুঝতে পেরেছে তাহলে সেখানেও এখতিয়ারের শেখ সুযোগ রয়েছে সেটা যেই ত্রুটির কারণে ওই পণ্যের দাম কমে যায় তার সেক্ষেত্রে এখতিয়ার শেখ নিতেও পারে ভেঙেও দিতে পারে এভাবে খেয়ারুল গাবান খেয়ারুল গাবান হচ্ছে ঠকে গেছে কিনে প্রয়োজনে যে কোনো কারণে এখানেও এখতিয়ার করতে পারে এক্ষেত্রে তার প্রতি দয়া করে এটাকে এখতিয়ারের সুযোগ রয়েছে আর একটা খেয়ার উত্তাদলিস বলেছে একটা কিন্তু পেয়ে গেল আর একটা তাহলে এইভাবে যদি কোনো তাদলিস করে লিখেছে একটা বলেছে একটা হয়ে গেল আর একটা তাহলে এখানেও এখতিয়ারের সুযোগ রয়েছে এইভাবে খেয়ার খেয়ানা খেয়ানত যদি করে এই ব্যবসা পণ্যের ক্ষেত্রে খেয়ানত করেছে খেয়ানতের কারণেও সেখানে এখতিয়ারের সুযোগ রয়েছে এভাবে খেয়ারুল এসার একজন বিক্রেতা ক্রেতার কাছে জিনিস বিক্রি করেছে বাকিতে এখন বেচারা পরিশোধ করতে পারছে না এক্ষেত্রে ক্রেতাকে বিক্রেতাকে সুযোগ দেওয়া এটাও একটা এখতিয়ারের সুযোগ রয়েছে শরীয়তে এভাবে খেয়ারুর রুইয়া হয়তো উনি বলেছেন আমি দেখব তারপরে আমি এটার মূল্য বলবো তাহলে দেখার জন্যে হয়তো তার গুণাগুণ বর্ণনা করেছেন কিন্তু তাতে সে সন্তুষ্ট না বরং বলছে আমি ঠিক আছে আমার কেনাবেচা হয়ে গেল আমি নিলাম তুমি দিলে বিক্রেতা কিন্তু আমি দেখার পরে যদি এটা এই মানের না পায় তাহলে আমি ফেরত দিব বা নিব না বা এই সেই তারপরে তখন আবার নতুন করে হয়তো তার মূল্য সেটা নির্ধারণ হবে এই ধরনের প্রায় নয় প্রকারের খেয়ার বা ইখতিয়ার করার মতো সুযোগ শরীয়তে দেওয়া হয়েছে এই জন্যে শুধু বিক্রেতা বলবে এত টাকা আর ক্রেতা বলবে আর সঙ্গে সঙ্গে আর কোনো সুযোগ থাকবে না এ ধরনের কাজ জাহিলিয়াতের কাজ এ ধরনের কাজ অজ্ঞমূর্খতার কাজ এটা কিন্তু ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যের পরিপন্থী কাজ এজন্যে এখানে আল্লাহ নবী আলিসালাম থেকে আবদুল্লাহ ওমার রাজিয়াল বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন দুইজন ব্যক্তি যদি কেনা বেচা করে ফাকুল্ল আহেদ খেয়ার দুইজন এখতিয়ার করার সুযোগ রয়েছে এই ব্যবসা যেটা নিজেদের ইজাব কবুল হয়েছে যে নিজেদের মধ্যে চুক্তি হয়েছে এটাকে বাস্তবায়ন করতে পারে পূর্ণ করতে পারে অথবা এটাকে ভেঙে দিতে পারে মা আলামে তাফার রাকা ওয়াকানা জামিয়ান এক জায়গায় ছিল দুইজন যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে দুইজন দুই দিকে না হয়ে যাবে ক্রেতা কিনে চলে যাবে অথবা বিক্রেতা বিক্রি করে চলে যাবে অথবা দুইজন দুই দিকে চলে যাবে এই ধরনের মজলিস যখন দুইজন ছেড়ে দেবে এর আগ পর্যন্ত এখতিয়ার রয়েছে বিক্রেতা হয়তো বলতে পারে ভাই আমি দিব না বা আমি এটা এই দামে পাচ্ছি না আমার সমস্যা আছে যে কোনো কারণ অথবা ক্রেতাও বলতে পারে যে আমি নিব কি নিব না তার এখতিয়ার রয়েছে এটাকে বলা হয় খেয়ারুল মজলিস আহাদুহুমা আল অথবা দুইজনের যদি আরেকজনকে কি এখতিয়ার দেয় ক্রেতা বলল বিক্রেতাকে ভাই তুমি এখান থেকে উঠে যাওয়ার পর্যন্ত তোমাকে এখতিয়ার দেওয়া হলো দুইজন দুইজনকে এখতিয়ার দেওয়া অথবা এক পক্ষ আর এক পক্ষে এখতিয়ার দেওয়া যেটাই দিবে সেটার উপরে তাদের ব্যবসা ওয়াজিব হয়ে যাবে ওয়াইন তফার রাকাবাদ আন তাবায়া ওয়ালাম ইয়াতরুক ওয়াহেদু মিনহুমা আলবাই ফাঁকা ওয়াজাব আলবাই যদি ব্যবসা হয়ে গেল দুইজন দুই দিকে চলে গেল কিন্তু দুইজনের একজন এটাকে ছেড়ে দিল না অর্থাৎ সে এখতিয়ার রাখলো এক পক্ষ ইখতিয়ার উঠিয়ে নিল আর এক পক্ষ এখতিয়ার শর্ত এখতিয়ার বা তিন দিন দুই দিন এ ধরনের রাখে ফাঁকাত ওয়াজাবাল ব্যয় তাহলে তার ব্যবসাটা কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তিনি তার বাবা থেকে আর তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আলবাই ওয়াল যে বিক্রেতা আর ক্রেতা বিল খিয়ার হাত তেতাফার্রাকা দুইজন মজলিস ত্যাগ করার আগ পর্যন্ত এখতিয়ারে থাকবে সেটা ব্যবসা সম্পাদন করবে না করবে না নিবে না নিবে না ইল্লা সফকাতা খিয়ারিন সফকাতা খিয়ার বলতে এই ধরনের কথা যে যেখানে এমন ধরনের যদি কাজ পাওয়া যায় যে একজনের শর্ত লাগালো যে এতদিন পর্যন্ত আমাকে সময় দিতে হবে তাহলে খিয়ার যদি দেয় তাহলে সেটা করতে হবে আই খাসিয়াত আই আর বিক্রেতা খালি বিক্রি করে তাড়াতাড়ি ভাগ যাতে করে সে না বলতে পারে ভাই যে না আমি এটা নিব না বা এটা আমার প্রয়োজন নাই এই ধরনের সুযোগ না দেওয়ার কারণে তাড়াতাড়ি ভেঙে যাবে এটা ঐশ্বর্যতে জায়জ নেই বরং সুযোগ দেওয়া ক্রেতাকে সে নিবে কি নিবে না বোঝার জন্যে কেউ বিক্রি করে তাড়াতাড়ি ভাগা এই ধরনের কিন্তু আমরা দেখেছি দালালরা বিশেষ করে তাড়াতাড়ি বিক্রি করে বাজার থেকে উধাও যাতে করে ক্রেতা আর সুযোগ না থাকে এটাও আল্লাহ নবী হালাল বলেন বরং এই কাজটি করা কি হারাম একজনকে সুযোগ থেকে বঞ্চিত করা হারাম করে দিয়েছেন আল্লাহ নবী আলিসালাম হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন ইবনে মাজা ব্যতিরিকে এবং বর্ণনা করেছেন দারাকুতনি ইবনু খোজাইম ইবনে হেব্বান অফি রেওয়ায়া হাত্তা ফার্রাকা নিহিমা অন্য বর্ণে আছে যে তাদের স্থান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে ওয়ানিবিন উমর রাজি আল্লাহ আনুমা কাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালামের কাছে একজন লোক এসে বললেন যে হে আল্লাহ রসুল আমি ব্যবসা করতে গিয়ে ঠকে যাই আল্লাহ নবী আলিসালাম তাকে শিখিয়ে দিলেন ফাঁকারা তাকে বললেন ইজা বা তা ফাকুল তুমি যখন ব্যবসা বাণিজ্য করবে কেনা বেচা করবে ফাকুল বা যখন বিক্রি করে ভাই এখানে কিন্তু ধোকাবাজি যেন না হয় কেনার ক্ষেত্রেও বেচার ক্ষেত্রেও এই কথাটা তুমি বলবে তাহলে যদি কেউ ঠকিয়ে দেয় কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে তাহলে তার এখতিয়ার থাকবে কারণ সে বলছে এখানে কোনো ঠকবাজি চলবে না তাহলে এই যে এখতিয়ার করার মতো এই কথা যদি কেউ বলে যে কোনো ধোকাবাজি কিন্তু চলবে না আর ধোকাবাজি যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা প্রমাণিত হলে বিক্রেতা বিক্রি করার ক্ষেত্রে বা ক্রেতা ক্রয় করার ক্ষেত্রে তার তখন এখতিয়ার থাকবে সে যদি ধোকায় পড়ে তাহলে সেটা ফেরত দেওয়া বা ফেরত নেওয়ার ব্যাপারে তার সুযোগ থাকবে এই সুন্দর একটা সিস্টেম একটা নিয়ম শরীয়ত আমাদেরকে দান করলেন এই হাদিসটি বুখারি মুসলিমের হাদিস আর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 প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআনের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় মুজাফফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হুসেন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 প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা ব্যবসার ক্ষেত্রে যে এখতিয়ার বা খেয়ার রয়েছে ভেঙে দেওয়া বা সেটাকে বাস্তবায়ন করার সেই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম এটা ইসলামের একটা সৌন্দর্য বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত কাজে দুইজনে যদি ব্যবসা যে বিক্রি করবে আর যে কিনবে তাদের এখতিয়ার রয়েছে তবে কেউ যদি বলে তার এখতিয়ার সে তুলে নেয় অথবা কেউ যদি বলে আমাকে সুযোগ দিতে হবে শর্ত লাগিয়ে দেয় তিন দিন দুই দিন তাহলে সেটা করতে হবে আর কেউ বিক্রি করে তাড়াতাড়ি ভাগা এই ধরনের কিন্তু আমরা দেখেছি দালালরা বিশেষ করে তাড়াতাড়ি বিক্রি করে বাজার থেকে উধাও যাতে করে ক্রেতা আর সুযোগ না থাকে এটাও আল্লাহ নবী হালাল বলেন বরং এই কাজটি করা কি হারাম একজনকে সুযোগ থেকে বঞ্চিত করা হারাম করে দিয়েছেন আল্লাহ নবী আলিসালাম হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন ইবনে মাজা ব্যতিরিকে এবং বর্ণনা করেছেন দারাকুতনি ইবনু খোজাইম ইবনে হেব্বান অফি রেওয়ায়া হাত্তা মিম্মাকা নিহিমা অন্য বর্ণে আছে যে তাদের স্থান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে ওয়ানিবিন আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালামের কাছে একজন লোক এসে বললেন যে হে আল্লাহ রসুল আমি ব্যবসা করতে গিয়ে ঠকে যাই আল্লাহ নবী আলিসালাম তাকে শিখিয়ে দিলেন ফাঁকারা তাকে বললেন ইজা বায়া তা ফাকুল তুমি যখন ব্যবসা বাণিজ্য করবে কেনা বেচা করবে ফাকুল লা খেলা মানে লা খেদা যখন বিক্রি করো ভাই এখানে কিন্তু ধোকাবাজি যেন না হয় কেনার ক্ষেত্রেও বেচার ক্ষেত্রেও এই কথাটা তুমি বলবে তাহলে যদি কেউ ঠকিয়ে দেয় কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে তাহলে তার এখতিয়ার থাকবে কারণ সে বলছে এখানে কোনো ঠকবাজি চলবে না তাহলে এই যে এখতিয়ার করার মতো এই কথা যদি কেউ বলে যে কোনো ধোকাবাজি কিন্তু চলবে না আর ধোকাবাজি যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা প্রমাণিত হলে বিক্রেতা বিক্রি করার ক্ষেত্রে বা ক্রেতা ক্রয় করার ক্ষেত্রে তার তখন এখতিয়ার থাকবে সে যদি ধোকায় পড়ে তাহলে সেটা ফেরত দেওয়া বা ফেরত নেওয়ার ব্যাপারে তার সুযোগ থাকবে এই সুন্দর একটা সিস্টেম একটা নিয়ম শরীয়ত আমাদেরকে দান করলেন এই হাদিসটি বোখারি মুসলিমের হাদিস আর কোনো কোনো বর্ণে ধরনের আছে যে ব্যক্তি এরপরে আর তাকে কেউ ঠকতে পারত না সে ঠকা থেকে মুক্ত হয়ে গেল কারণ এটা আল্লাহ নবী আলিসাল্লামের সুন্দর একটি শিক্ষা এজন্য আজও যদি কোনো মানুষ এমন হয় যারা হয়তো ব্যবসা বাণিজ্য করে কিন্তু বেশি যোগ বিয়োগ বুঝে না বেশি চালাকি করে না বেশি দ্রুত না তাহলে এমন লোক এই ধরনের কথা বললে তার জন্য এখতিয়ারের সুযোগ থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এই ধরনের কাজ করার তফিক দান করেন যে কেনা এবং বেচার ক্ষেত্রে কোনো মানুষ যদি সাদা সিদে হয় সাদা মাঠা হয় সে যদি কোনো এতটা দুনিয়ার ফেপবাজি বুঝে না তাহলে সেক্ষেত্রে কিনা বা বেচার ক্ষেত্রে কেউ যেন আমরা তাকে ঠকিয়ে হারাম উপায়ে সেটা আমরা গ্রহণ না করি কারণ জেনে বুঝে যদি আমি তাকে দাম কম দিই অনেক সময় বলে আরে এটা তো অন্য দোকানে এত চেয়েছে আসলে ওখানে দোকানে চাই না এবার ওর চেয়ে বেশি চেয়েছে আরে অমুক তো এততে দিতে চাইছে আপনি দিবেন না কেন বা অনেক সময় একজন মানুষ সাধারণ মানুষ গ্রাম থেকে আসে বাজার রেট ভালো বোঝে না এখন তার ঠকানিল এই ধরনের ঠকানি এই ধরনের অন্যের কাছ থেকে প্রতারণা করে কিছু নিয়ে নেওয়া অন্যায় অবিচার কাজ এই ধরনের কাজে সমাজের মধ্যে অবিচার হবে জুলুম হবে আর অন্যায় হবে মানুষ একে অপরকে ঠকে নিবে এটা শরীয় নিষেধ করে দিয়েছে ব্যবসা পর্বের তৃতীয় অধ্যায় বাবুর রিবা সুদ সুদ এক ব্যাধি এটাকে আল্লাহ তার রসুল হারাম করেছেন আল্লাহ বল ওয়াহাল বাইয়া ওয়াহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন নির্দিষ্ট তার শর্ত এবং নিয়ম অনুযায়ী এক্ষেত্রে সব ব্যবসায় হালাল নয় এটা কথা আমরা আগে বলেছি এবং আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি অনেক ব্যবসা যেগুলি হারাম যার মধ্যে ধোকা জুলুম প্রতারণা অজ্ঞতা ঝগড়া ফাসাদ ঠকবাজি কারণ রয়েছে এগুলির মধ্যে হারাম এছাড়াও শরীর যেগুলিকে কারণ বলে নির্দিষ্ট করে সেগুলি থেকে আমাদের বাঁচতে হবে সত্তরটি পাপের স্তর রয়েছে সুদের সবচেয়ে নিম্নমানের যেটা নিচু মানের সেটা হলো নিজের মার সঙ্গে পুরুষ যদি করে নাউজবিল্লা এত বড় জঘন্য পাপ এত বড় ঘৃণিত পাপের সঙ্গে একে তুলনা করা হয়েছে আজ সুদের ছড়াছড়ি সুদভিত্তিক অর্থনীতি মানুষের কমরকে ভেঙে দিয়েছে এক শ্রেণীর মানুষ অর্থদের পাহাড় গড়ে তারা আকাশচুম্বী বিল্ডিং তারা ঘুমাচ্ছে আনন্দে আছে আর এক শ্রেণীর গরিব দুঃখীকে একেবারে নিঃস্ব রিক্ত করে মাটির সঙ্গে এদেরকে মিশিয়ে দেওয়া হচ্ছে এর গ্রাসে পড়ে মানুষ আজ কত মানুষই জীবন তাদের একেবারে বিষণ্ন হয়ে যাচ্ছে অশান্তির দাবাদলে দাও করে জ্বলছে অন্যদিক থেকে যারা এই অর্থের পাহাড় গড়তেছে তারাও যে শান্তিতে আছে এ কথাও ঠিক না এবং সুদকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন জাকাতকে বাড়ান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ইসলামের মূল অর্থনীতির চাবিকাঠি আর ইসলাম ছাড়া অন্য যতগুলি পুঁজিবাদী বা সমাজবাদী অর্থনীতির মূলে গিয়ে কিন্তু ওই যে কথাই বলুক সুদভিত্তিক অর্থনীতি সমাজবাদী সবার সম্পদ সরকার নিয়ে নেবে সে ইচ্ছে মতো বন্টন করে দেবে ব্যক্তি সাধনাকে পূর্ণভাবে হরণ করা হবে আর পুঁজিবাদী অর্থনীতিতে সুদের ভিত্তিতে গুটি কয়েক মানুষ শুধু মালিকানা থাকবে বাকি সবাই নিঃস্ব হয়ে যাবে এই দুই ধরনের অর্থনীতি সমাজের জন্যে অচল যেটা প্রমাণ আজ আমাদের কাছে হয়েছে পুঁজিবাদীদের অর্থনীতি যে অচল সেটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে সমাজবাদী যে অর্থনীতি সেটাও আমাদের কাছে প্রমাণিত হয়েছে তাই মহান রব্বুল আলমিন ব্যক্তি স্বাধীনতাকে রেখেছেন তবে এটাকে লাগামহীন নয় এর শর্ত দিয়ে রেখেছেন গরিব মিসকিন তাদেরও হক রেখেছেন একটা ভারসাম্য যে অর্থনীতি সেটা হলো ইসলামী অর্থনীতি যার মূল চাকা হলো কি জাকাত ভিত্তিক অর্থনীতি তাই সুযোগ পেয়ে অন্যকে ঠকিয়ে অন্যের প্রতি জুলুম করে বেশি নিয়ে নেওয়া শরীয়তে এটাকে হারাম করে দেওয়া হয়েছে এই সুদ যে খাবে যে খাওয়াবে এর আলোচনা আমরা এখন করব ইনশাল্লাহ সুদ কত প্রকার কি কি সুদ তিন প্রকার আমরা সংক্ষিপ্তভাবে আগে জেনে নিই একটা হলো কি রেবা নাসিয়া বাকিতে সুদ আরেকটা হল কি নগদে সুদ যেটাকে রেবাল ফজল বলে রেবাল ফজল বলতে উপস্থিত আমি এই কোয়ালিটির জিনিস দিলাম তুমি ভিন্ন কোয়ালিটির কাজে এখানে বেশি দিতে হবে স্বর্ণ তোমার পুরানা আমার নতুন কাজে আমি কম দিব তোমাকে বেশি দিতে হবে আরেকটা হলো কি রেবাল কর্দ কর্জের বিনিময়ে বেশি নেওয়া কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা ওলামা ইকরাম এই ধরনের একটা নীতিমালা বেঁধেছেন যে যে কোনো কর্জ যে কোনো ঋণ কাউকে দিলেন আর এই ঋণের বদলে আপনি কিছুক্ষণ থেকে ফায়দা নেবেন সেটাও কি সুদ তাহলে রেবার নাসিয়া নগদে বেশি নেওয়া বা কর্জ দিলাম আর এই কর্জের বিনিময়ে সুযোগে কিছু সদ্ব্যবহার করলাম এই তিন প্রকার সুদ যেটা আজ সমাজে একেবারে ছড়াছড়ি মানুষ সুদের চক্রবৃদ্ধি হাত সুরের কবলে পড়ে আজ তাদের দুনিয়া ও দিন হারাতে বসেছে এজন্যে আমাদেরকে এই ধরনের যত প্রকার সুদ এটা থেকে নিজেকে বাঁচার অন্যকে বাঁচানোর এবং ইসলামী অর্থনীতি ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা এবং আমাদের সবকিছুর মধ্যে তা বাস্তবায়ন করা আর ইউরোপ কান্ট্রিতেও দেখা যায় পাশ্চাত্যের দেশগুলো দেখা যায় আজকে ইসলামী শাখা তারা করতেছে দেউলিয়া যখন হয়ে গেছে তখন ইসলামী ব্যাংক কিন্তু এই দেউলিয়ার অন্তর্ভুক্ত হয় নাই এটা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা ফাদারু হারমিন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা যদি তোমরা এখান থেকে বিরত না থাকো এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন সুদকে হারাম করে দিয়েছেন এবং এই সুদ যে হারাম প্রতিটি ধর্মে প্রতিটি ধর্ম বাবা আদম থেকে নিয়ে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত ধর্মের মধ্যে সমস্ত নবী রসুলদের যুগে এই সুদকে হারাম করে দেওয়া হয়েছিল আজও যারা অমুসলিম তাদের ধর্মীয় গ্রন্থে এই সুদ হারামের প্রমাণ আমরা পাই কাজে আমরা বলবো মুসলিম শুধু না যারা অমুসলিম অন্য অন্য ধর্মাবলম্বী তাদেরও এই সুদকে হারাম করে দেওয়া হয়েছে বিশেষ করে ইহুদিদের মধ্যে এই সুদকে হারাম করে দেওয়া হয়েছিল কিন্তু তারা এই সুদ ভিত্তিক অর্থনীতি আজ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কায়েম করার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছে এই অন্যায় অবিচার করে দুনিয়ায় পার হলেও আখেরাতে তো পার কেউ পাবেন না এ কথা আমাদেরকে মনে রাখতে হবে মহানব্বুল আলমিনের কাছে ফিরে যেতে হবে আখেরাত আপনাকে চারটি বা পাঁচটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নই হবে অর্থ নিয়ে মিন আইন আক্তা সাবতা কোথা থেকে উপার্জন করেছ অফিম আনফাক্তা কোথায় খরচ করেছ কাজে আপনার খরচ জিজ্ঞেস করা হবে আপনার আয় জিজ্ঞেস করা হবে কাজে এই ব্যাপারে আপনি যদি গুরুত্ব না দেন ধরা খেতে হবে আপনাকে আমরা এ পর্যন্ত তিনটি সুদের যে প্রকার আমরা জেনেছি এই সুদগুলি থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে নিজেকে অন্যকে এই ধরনের জঘন্য পাপ এই ধরনের জঘন্য নীতিমালার মাধ্যমে গরিবকে দুঃখীকে একেবারে নিঃস্ব করে দেওয়া মাটির সঙ্গে তাদেরকে মিশিয়ে দেওয়া আর গুটি কিছু মানুষের হাতে অর্থের সেই পাহাড় আর তাদের আনন্দ আয়েসের ব্যবস্থা করা এটা কখনোই মানবিক কাজ হতে পারে না এজন্যে এই ধরনের অন্যায় অবিচার থেকে আমরা বাঁচার চেষ্টা করব মহানবুল আলমিন আমাদের পৃথিবীতে ইসলামী অর্থনীতি কায়েম করার এবং ইসলামী ছাড়া অন্য যত অর্থনীতি রয়েছে সেগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য আমাদের সেই সুযোগ করে দেন আমিন পরবর্তী পর্বে সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত Oh 不能讲不。 মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই করতে শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় গুণা করার পর গুণা করতে থাকা ঘাটতি তার ভিতরে দেখা তবা করা অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়